কালু নামে এক মালি রাজা আকবরের রাজকীয় উদ্যানে কাজ করত ও খুবই পরিশ্রমী ছিল একদিন কালু কাঁদতে কাঁদতে বীরবলের কাছে এলো রাজামশাই আমায় সাহায্য করুন আমার সর্বনাশ হয়ে গেছে আমার সারা জীবনে রোজগার কেউ চুরি করে নিয়েছে আমি অনেক পরিশ্রম করে হাজার স্বর্ণমুদ্রা রোজগার করেছিলাম সব চুরি হয়ে গেছে আমি তোমাকে সাহায্য করব কান্না থামাও আর আমায় বলো ওই স্বর্ণমুদ্রা কোথায় রেখেছিলে আমি ওটা সুরক্ষিত একটা জায়গায় রেখেছিলাম যাতে কেউ খোঁজ না পায় ওই রাজকীয় উদ্যানের নাশপাতি গাছের নিচে ছিল বীরবল খুব চিন্তায় পড়লেন আর কি কেউ এই জায়গার কথা জানতো না রাজা শুধু আমি জানতাম ঠিক আছে এখন তুমি যেতে পারো দরকার হলে আমি তোমায় ডাকবো কেউ তখনই ওই মুদ্রার থলির হদিশ পাবে যখন কেউ ওই জায়গার মাটি খুঁড়বে তাহলে ন্যাসপাতি গাছের তলায় কে মাটি খুঁড়তে পারে হুম জানি আমি কি করতে হবে বীরবল সব বৈদ্য আর হাকিমদের ডেকে পাঠালেন ন্যাসপাতি গাছের কোনো অংশকে চিকিৎসার কোনো কাজে আসে সব বৈদ্য আর হাকিমরা মাথা হেলিয়ে না বলে ন্যাশপাতি আমাদের শরীরের জন্য খুবই ভালো খুবই পুষ্টিকর ফল তুই ফুল আর পাতা কোনো কাজে আসে না তখনই এক বৃদ্ধ হাকিম ওখানে আসেন রাজা আমি ন্যাশপাতি গাছের শিকড় একজনের চিকিৎসায় ব্যবহার করেছি কিছুদিন আগে আমি জড়িবুটি আর শিকড় দিয়ে প্রলেপ বানিয়েছিলাম ওই শিকড় তোমার কাছে কে এনেছিল আমার রুগীর চাকর রাজামশাই যাও ওই চাকরকে এখনই নিয়ে এসো চাকর ওখানে চলে আসে তুমি কি নাশপাতি গাছের শিকড় মাটি খুঁড়ে এনেছিলে হ্যাঁ রাজামশাই আমি খুঁড়েছিলাম ওই গাছটা কোথায় ছিল রাজকীয় উদ্যানে তুমি একটা চোর তোমায় শাস্তি দেওয়া হবে যে স্বর্ণমুদ্রা তুমি ওখানে পেয়েছো সেগুলো এখনই ফেরত দাও না হলে কিছু বলার আগেই চাকর বীরবলের পায়ে পড়ে যায় রাজা আমাকে ক্ষমা করে দিন দয়া করে ক্ষমা করুন আমি সমস্ত মুদ্রা ফেরত দিয়ে দেবো আমি তোমাকে মাফ করে দিচ্ছি কিন্তু তোমাকে শপথ করতে হবে কোনোদিন কারো কোনো জিনিস নেবে না চোর মুদ্রা ভর্তি থলে ফেরত দিয়ে দেয় বীরবল কালুকে ডেকে তার মুদ্রা ফেরত দিয়ে দেন কালু খুবই খুশি হয়ে বীরবলকে ধন্যবাদ জানায় তার সারা জীবনের সঞ্চয় ফেরত দেবার জন্য নেকড়ে ও সারসের গল্প কোনো এক সময়ে একটা নেকড়ে শিকার করে ফিরছিল কিন্তু শকুনদের উড়তে দেখে ও তাড়াতাড়ি শিকারটা খেয়ে ফেলে কিন্তু তার দুর্ভাগ্য তার গলায় একটা হাড় ফুটে যায় সে না পারে হাড়টাকে গিলতে না পারে সেটাকে বার করতে নেকড়ে অসহায় হয়ে ঘুরে বেড়াতে লাগল ব্যাপারটা আরো জটিল হয়ে গেল যখনও আর কিছুই খেতে পারল না অবশেষে ওই লোভী নেকড়ের আর কিছুই করার থাকল না তখনও ঠিক করল ও সারসের সাহায্য নেবে ও নিশ্চিত ছিল একমাত্র সারসই পারবে ওকে বাঁচাতে প্রথমে নেকড়েকে দেখে তো সারস ভীষণ ভয় পেয়ে গেল না আমি পারবো না আমি শপথ করছি তোমার কোনো ক্ষতি করব না আমি যদি তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও আমি তোমাকে পুরস্কার দেব সারস তো প্রথমে খুব ভয় পেল নেকড়ের মুখে নিজের মাথাটা ঢোকাতে কিন্তু এ কাজে সে খুবই পারদর্শী ছিল সে তেমনটাই করল যেমনটা নেকড়ে চেয়েছিল খুব তাড়াতাড়ি সে নেকড়ের গলা থেকে হাড় বের করে দিল নেকড়ের গলা থেকে হাড়টা বের করতেই হাঁটতে শুরু করলো নেকড়ে আমার পুরস্কার কোথায় তুমি কথা দিয়েছিলে সারস চেঁচিয়ে বলল পুরস্কার এটাই কি যথেষ্ট নয় যে তুমি এখনো প্রাণে বেঁচে আছো আমি তো তোমার ধর থেকে মাথাটা ছেড়ে নিতে পারতাম সে সুযোগ আমার কাছে ছিল এই কথা বলে নেকড়ে ধূর্ত হাসি হাসতে লাগল দুষ্টু ব্যক্তির থেকে কখনোই ভালো কিছু আশা করো না ভবিষ্যৎবাণী করার কলা রাজা আকবরের সভার সভাসদরা বীরবলকে খুব হিংসা করত কারণ রাজা আকবর তাকে খুবই সম্মান দিতেন সভাসদেরা অনেকবারই চেষ্টা করত বীরবলকে রাজার নজরে ছোট করতে যখন বীরবল সভায় ছিল না তখন তারা রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমরা সবাই দেখছি বীরবল সবার কাজে একেবারে মনোযোগ দেয় না ও আজকাল ভবিষ্যৎবাণী করার কলা শেখার কাজে ব্যস্ত থাকছে আমরা সবাই ওর জাদুবিদ্যায় যা খুশি করার অহংকারে বিপর্যস্ত হয়ে পড়ছি রাজা আকবর জানতেন যে সভাসদেরা বীরবলকে কোনো নতুন সমস্যায় ফেলার চেষ্টা করছে বীরবল কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বার করে এটা দেখার জন্য রাজা সায় দিলেন যেই বীরবল সভায় প্রবেশ করল রাজা আকবর ওকে বললেন বীরবল আমার চুনি বসানো আংটি একটু আগে কোথাও হারিয়ে গেছে তুমি তোমার জাদুবিদ্যা প্রয়োগ করে ওটাকে খুঁজতে পারবে বীরবল তক্ষুনি সভাসদদের চাল বুঝতে পারলেন হ্যাঁ মহারাজ আপনি দেখবেন এই আংটিটা নিজে থেকেই আপনার আঙুলে ফিরে এসেছে বীরবল এরপর একটা কাগজে আঁকা বাঁকা রেখা টেনে রাজা আকবরকে সেই আঙুলটা রাখতে বলল যেটা থেকে আংটিটা হারিয়ে গেছে বীরবল এবার হাতে কিছু চালের দানা নিয়ে মন্ত্র পড়ে সভাসদদের দিকে ছিটিয়ে দিল সভাসদদের মধ্যে একজন খুব ঘাবড়ে গেল সে ভাবল যদি তার পকেট থেকে বীরবলের কথা মতো আংটিটা নিজে থেকে বেরিয়ে যায় সে তাই জোরে নিজের পকেটটা চেপে ধরল বীরবল এটা দেখে বলল মহারাজ আমি আংটি পেয়ে গেছি ওটা ওই সভাসদের পকেটে আছে সভাসদ বুঝতে পারলো যে ফেঁসে গেছে সে রাজা আকবর ওই সভাসদকে নিজের আংটিটা লুকোতে বলেছিলেন কিন্তু ওই সভাসদের প্রতিক্রিয়াই ওর পর্দা ফাঁস করে দিয়েছে রাজা আকবর বীরবলের বুদ্ধি আর চতুরতার প্রশংসা করলেন আর ওই আংটিটা উপহার দিলেন বীরবলকে এটা ছিল ক্রিসমাসের পরের একটা শনিবার ম্যাক্স আর টেমি আন্টির বাড়ি ঘুমোতে যাচ্ছিল সন্ধ্যা অবধি ম্যাক্স ঘুমোতে পারল না তাই আন্টি মেরি বিছানায় তার পাশে এসে বসে আন্টি মেরি তুমি কি ক্রিসমাসে পাওয়া এই বইটা একটু পড়ে শোনাবে হ্যাঁ নিশ্চয়ই উনি গল্প বলতে শুরু করলেন কোনো এক সময়ের কথা জানোয়ারদের রাজত্বে তিনটি শুয়োর ছিল ওরা একটা ছোট্ট কুটিরে থাকতো আর ওদের পাশেই একটা চালাক নেকড়ে থাকতো ও ওদের খাবার জন্য সব সময় ধরার চেষ্টা করত একদিন তিনটি শুয়োর বাজার যাচ্ছিল দেখে নেকড়েটা দৌড়ে এলো কিন্তু ও ওদের দেখলই না এটা অদ্ভুত তো ও তো আমাদের দেখলই না সত্যি এটা খুবই অদ্ভুত মনে হচ্ছে ও কোনো তারাই আছে চলো ওকে অনুসরণ করি কৌতূহলী তিনটে শুয়োর তখন নেকড়েকে অনুসরণ করে প্রথম শুয়োর খুব দৌড়ে যায় কিন্তু হঠাৎ থমকে যায় আর পা দিয়ে অন্য দুটো শুয়োরকে ফেলে দেয় ওরা বাস স্টপে ওকে দেখার জন্য এক কোণে উঁকি মারে হয়তো দূরে চলে যাচ্ছে আমাদের আর বিরক্ত করবে না আমিও এটা আশা করছি কিন্তু এটা বাস্তবে খুবই অদ্ভুত ব্যাপার আমার এটা মনে হয় না দেখো অন্য আরেকটা নেকড়ে বাস থেকে নামছে নমস্কার দিদি আশা করি তোমার যাত্রা আরামদায়ক ছিল এটা ছিল ওর বোন যে ওর সাথে দেখা করতে এসেছে হ্যাঁ, ছিলই ওর ধারালো দাঁত সূর্যের আলোয় চকচক করছিল ভয়ঙ্কর কি ওর দাঁত থাবা দেখো সত্যি খুব শক্তপোক্ত ওকে আমার তো ঠিকই মনে হচ্ছে আমি কি ওর কাছে গিয়ে ওকে প্রণাম করব আরে না তুমি এমন কোনো আচরণ করো না তৃতীয় শুয়োর দ্বিতীয় শুয়োরকে লাঠি দিয়ে মেরে বলল চলো ঘরে চলো ওর রাতের খাবার হওয়ার আগেই ফিরে চলো দ্বিতীয় শুয়োর প্রায় নিচেই পড়ে যাচ্ছিল রাতের খাবার হওয়ার কথা শুনে তিনজনে খুব ভয় পেয়ে যায় আর নেকড়ের কাছে আসার কথা শুনে ওরা ভয়ে ঘরে পালিয়ে যায় যখন ওরা ঘরে পৌঁছল তখনও ওরা ভয়ে শ্বাস নিতে পারছিল না যদি ওরা দুজনে হামলা করে আমরা কি করব আমাদের বেঁচে থাকার জন্য একটা উপায় বার করতেই হবে শুয়োররা ভাবতেই থাকে ইস্যু ইসু আমার কাছে একটা উপায় আছে ও ওর উপায়টা বলে আর সবাই সহমত হয় এটা খুবই উত্তম উপায় ওরা নিশ্চিত ছিল এই উপায়টা কার্যকর হবেই পরদিন সকালে ওই তিন শুয়োর নেকড়ের বাড়ি গেল নেকড়ে তো দরজার বাইরে নিজের শিকারদের দেখে খুব অবাক হয়ে গেল আরে আজ তো আমার খুব সৌভাগ্যের দিন ওর চেহারা খুশিতে ঝিলমিল করে ওঠে কি ভাই নেকড়ে তিনটে শুয়োরকে ধরতে যাবে এমন সময় ওর দিদি দরজায় এসে দাঁড়ায় দাঁড়াও এই ফুল তোমার জন্য নেকড়ে দিদি আমার জন্য কেন ধন্যবাদ এটা সবচেয়ে সুন্দর ফুল আপনি শহরের একজন অতিথি তাই আশা করি আপনার প্রবাস জীবন সুখের হোক দিদি থাবা নাড়ার চেষ্টা করে কিন্তু ও ওর ধারালো নখ ধরে নেয় চকলেটও তোমার জন্য দিদি নেকড়ের দিদিকে কিছু সুস্বাদু চকলেট দেয় খুব ভালো আর ওই ফলের ঝুড়ি এটা আপনার আর আপনার ভাইয়ের জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কেউ কখনো আমাকে এত সুন্দর করে স্বাগত জানায়নি পরদিন সকালে নেকড়ের দিদি তার ভাইকে নিয়ে শুয়োরদের কুটিরে যায় ভাই চলো তুমি আমার বন্ধুদের সাহায্য করো আরে না ও নেকড়েকে দিয়ে তিনটে শুয়োরের সব কাজ করায় ওকে দিয়ে ছাদ পরিষ্কার করায় ঘর রং করায় এমনকি ঘাসও কাটায় ইয়ে। এটা আমার দয়ালু আর ভালো বন্ধুদের ধন্যবাদ জানানোর আমার নিজস্ব প্রচেষ্টা ওদের উদ্দেশ্য সফল হলো দুষ্টু নেকড়ে আর কোনোদিন শুয়োরদের উপর হামলা করার কথা ভাবতেই পারবে না ওর দিদির শুয়োর বন্ধুরা খুব খুশিতে আর নির্ভয়ে এরপর থাকতে লাগলো শেয়াল ও সারসের গল্প কোনো এক সময়ে একটা শেয়াল থাকত জঙ্গলে সে সবসময় অন্য জন্তুদের নিয়ে উপহাস করত একদিন খুব সুন্দর একটা সারস এলো সেই জঙ্গলে ঘুরতে অল্প সময়ের মধ্যেই সারসটা জঙ্গলের অন্য জন্তুদের সাথে খুব ভালো বন্ধুত্ব করে ফেলল যেই এ কথা শেয়ালটা জানতে পারল সে সেই সারসকে খুব হিংসা করতে শুরু করল শেয়ালটা সারসটাকে জব্দ করার একটা ফোন দিয়ে আঁটল পরের দিন যখন সারসটা একা ছিল শেয়ালটা আস্তে আস্তে তার কাছে গেল আর খুব ভদ্রভাবে বলল এই যে বন্ধু আমি তোমার এই জঙ্গলে ঘুরতে আসার খবর পেয়ে এলাম আমি তোমাকে কাল দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করছি সারস তো খুব খুশি হলো শেয়ালের নিমন্ত্রণ পেয়ে সে নিমন্ত্রণ গ্রহণও করল পরের দিন সারস গেল শেয়ালের বাড়ি নিমন্ত্রণ খেতে যেই সে খেতে বসল শেয়াল খুব সুস্বাদু খাবার দিল দেখে তো সারসের মুখে জল এসে গেল কিন্তু সারসের লম্বা ঠোঁটের জন্য সে একটুও খেতে পারল না কারণ ধূর্ত শেয়াল তাকে একটা সমান থালায় খেতে দিয়েছিল শয়তান শেয়াল সারসের অবস্থা দেখে হাসতে লাগলো আর পুরো খাবারটাই নিজে খেয়ে নিল সারসটা এতে ভীষণ রেগে গেল আর সে ঠিক করল সে শেয়ালকে উচিত শিক্ষা দেবে সারস খুব আন্তরিকভাবে শেয়ালকে নিজের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো পরের দিন শেয়াল যখন খেতে বসল সারস খাবারটা লম্বা একটা গলা উঁচু পাত্রে পরিবেশন করল সারস তো মহা খুশিতে খাবারটা খেয়ে নিল ওদিকে ক্ষুধার্ত শেয়াল শুধু সারসকে দেখতে লাগল কিভাবে সে খাবারটা উপভোগ করছে এবার শেয়াল বুঝতে পারল অন্যদের নিয়ে শয়তানি করলে সেটা একসময় নিজের কাছেও ফিরে আসে তখন থেকে শেয়াল ঠিক করল আর কখনো কাউকে নিয়ে উপহাস করবে না যেমন কর্ম তেমন ফল